দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না তোমার আম্মা আমিনা গো তোমার দুদমা হালিমা তোমার আম্মা আমিনা গো তোমার দুদমা হালিমা দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না না তোমার আম্মা আমিনা গো তোমার দুধমা হালিমা তোমার আম্মা আমিনা গো তোমার দুধমা হালিমা তুমি জন্ম নিলে মা আমিনার ঘরে ফরিস্তারা لے ماہر گارے تارا آسے سے غارے تمہیں سیرت رسول مری فاتر بلبل تمہیں سیرت رسول مری فاتر بلبل تم د করতে খোদা দেরি করে না তোমার দুয়া কবল করতে খোদা দেরি করে না তোমার আম্মা আমিনা গো তোমার দুদুমা হালিমা তোমার আম্মা আমিনা গো তোমার দুদুমা হালিমা দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না তোমার আম্মা না গো তোমার দুধ হালিমা তোমার আম্মা না গো তোমার দুধ হালিমা তুমি গেলে যখন মাহালিমার ঘরে খোদারি করো মাহালিমার ঘরে খোদার করুণা জোরে যে পড়ে মাহালিমা বলে খোদারি রহম জোরে পড়ে মাহালিমা বলে খোদারি রহম জোরে পড়ে আমার ঘরে এলো দেখ খোদার করুণা আমার ঘরে এলো দেখো খোদার করুণা তোমার আম্মা আমি না গো তোমার দুধ হালিমা তোমার আম্মা আমি না গো তোমার দুধ হালিমা দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না তোমার আম্মা আমি না গো তোমার দু দুধ মহালিমার তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মহালিমার তুমি মেশ চয়রাতে যা রাখালের দেশে মেঘেরা ছায়া কয় রে মাতার রূপয় রে তুমি মেশ চয়রাতে যা এসে মেঘেরা ছায়া করে মাতার উপরে আর সর্প এসে হাওয়া করে গায়ে আর সর্প এসে হাওয়া করে গায়ে আর কাকর পাথর গুলো গায়ে তোমার খাজানা কাকর পাতর গুলো গায় তোমার খাজানা তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মহালিমা তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মহালিমা দয়ার বিজি আমরা তোমায় ভুলতে পারি না দয়ার বিজি আমরা তোমায় ভুলতে পারি না তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মহালিমা তোমার আমারি আম্মা আমি না গো তোমার দুদু মহালিমা শেষ সঙ্গে শুনবেন এমডি হাফিজুল সালাম জানা তুমি নাও সালাম কেন তুমি সালাম নিলে জীবন ধন্য হয় তুমি সালাম নিলে জীবন ধন্য হবে তোমার পেয়ে গেলে পাবো মোরা গুপ্ত খাজানা তোমার পেয়ে গেলে পাবো মোরা গুপ্ত খাজানা তোমার আম্মা আমেনা গো তোমার দুধু মহালিমা তোমারি আম্মা আমেনা গো তোমার দুধু মহালিমা দয়ারি নবীজি আমরা তোমায় ভুলতে পারি না দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না তোমার আম্মা আমিনা গো তোমার দুধ হালিমা তোমার আম্মা আমিনা গো তোমার দুধ হালিমা তোমার আম্মা আমিনা গো তোমার দুধ হালিমা